মুয়াজ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন উফাইর নামক একটি গাধার পিঠে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পেছনে আরোহী ছিলাম তিনি আমাকে বললেন হে মুয়াজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন বান্দার উপর আল্লাহর হক হল বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি কি লোকদের এই সুসংবাদ দিব না তিনি বললেন তুমি তাদের সুসংবাদটি দিও না তাহলে লোকেরা এর উপর নির্ভরশীল হয়ে পড়বে